তাওহিদি পতাকা হাতে আমাদের জিহাদি চেতনা বুকে আমাদের তাওহিদি পতাকা হাতে আমাদের জিহাদি চেতনা বুকে আমাদের তাওহিদি পতাকা হাতে আমাদের জিহাদি চেতনা বুকে আমাদের জালিমকে হঠাতে ইসলাম বাঁচাতে জালিমকে হটাতে ইসলাম বাঁচাতে জালিমকে হটাতে ইসলাম বাঁচাতে আমরণ লড়ে যাব আমরা সদা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আমরা নির্ভীক খালিদের উপমা উমরের খা খোলা তলোয়া আবু বকরের দৃঢ় চেতা বলে মুছে দিব যত শত সংহার আমরা নির্ভীক খালিদের উপমা উমরের খা খোলা তলোয়া আবু বকরের দৃঢ় চেতা বলে মুছে দিব যত শত সংহার আমরা নির্ভীক খালিদের উপমা উমরের খাপ খোলা তলোয়ার আবু বকরের দৃঢ় চেতা মন বলে মুছে দিব যত শত সংহার তকবীর জালিমের কাপন তুলি মোরা তকবীর জালিমের কাপন তুলি মোরা তকবীর জালিমের কাপন তুলি মোরা আমরা আলী শের খুদা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আমাদের তাকবীরে আল্লাহু আকবারে কম্পিত হবে ফের ধরণী তাগুতে রক্তে ভিজাবো এ মাটি আমাদের সেই শাসবধী আমাদের তাকবীরে আল্লাহ আকবার কম্পিত হবে ফের ধরনি তাগুতে রক্তে ভেজাবো এ মাটি আমাদের শেষ সবদি আমাদের তাকবীর আল্লাহ আকবার কম্পিত হবে ফের ধরনি তাগুতে রক্তে ভেজাবো এ মাটি আমাদের শেষ সবদি আমাদের হুঙ্কারে পালাবে বেঈমান আমাদের হুঙ্কারে পালাবে বেঈমান আমাদের হুঙ্কারে পালাবে বেঈমান আগাছার ক্ষেত্র হবে যে সাদা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা সমগ্র মানবতা জালিমের জাতা কলে করছিল যখনই হাহতাস শেখ ওসামা উঠল জেগে মুছে দিতে অন্যায় বিচার সমগ্র মানবতা জালিমের জাতা কলে করছিল যখনই হাহুতাস শেখ উসামা উঠল জেগে মুছে দিতে অন্যায় বিচার সমগ্র মানবতা জালিমের জাতা কলে করছিল যখনই হাহুতাস শেখ উসামা উঠল জেগে মুছে দিতে অন্যায় বিচার দিনের তরে তুমি জীবন দিয়ে গেলে দিনের তরে তুমি জীবন দিয়ে গেলে দিনের তরে তুমি জীবন দিয়ে গেলে শত্রুর মুখেতে ছিটিয়ে কাদা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা তাওহিদি পতাকা হাতে আমাদের জিহাদি চেতনা বুকে আমাদের তাওহিদি পতাকা হাতে আমাদের জিহাদি চেতনা বুকে আমাদের জালিমকে হটাতে ইসলাম বাঁচাতে জালিমকে হটাতে ইসলাম বাঁচাতে আমরণ লড়ে যাব আমরা সদা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা তাওহিদি পতাকা হাতে আমাদের জিহাদি চেতনা বুকে আমাদের তাওহিদি পতাকা হাতে আমাদের জিহাদি চেতনা বুকে আমাদের জালিমকে হটাতে ইসলাম বাঁচাতে জালিমকে হটাতে ইসলাম বাঁচাতে আমরণ লড়ে যাব আমরা সদা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা আল কায়দা মোরা আল কায়দা